বা উপলব্ধি করতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই মনজ্ঞ আলোচনাটিতে অংশগ্রহণের জন্য যারা আমাদের আহ্বানে আমাদের সম্প্রচার কেন্দ্রে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে প্রথমেই আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এসেছেন শেখ আব্দুর বিন ইউসুফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত এবং এসেছেন শেখ আকরামুজ্জামান বিন আবদুসালাম আলাইকুম এবং এসেছেন শেখ মুজফর বিন মোহসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুধী দর্শক শ্রোতা আসুন তাহলে আমরা এই পর্বটিও প্রথমেই শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের কাছে যাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে এই তাওহিদে উলুহিয়াতের বিস্তারিত কিছু বলো আসলে তৌহিদুল উলুহিয়া বিষয়ক আলোচনা করলে এবং এর ডিটেলস বিষয়গুলো আমরা যদি বর্ণনা করি তাহলে অনেক সময় দরকার অনেক আলোচনা এর ভিতরে আসে যত প্রকার এবাদতের কথা আল্লাহ কোরআনের ভিতরে বলছেন তো এই এবাদতগুলোর মধ্যে আরও কিছু এবাদত যেগুলোকে আমরা এবাদতই মনে করি এগুলো আসলে আল্লাহর এবাদত যেমন আল্লাহ তবরকতলা বলছেন অমা আনফাক তুমিন নাফাকাতিন আউ নাজার তুমিন নাজরিন ফাইন আল্লাহ এ আলম তোমরা যা খরচ করো এবং যা তোমরা মান্যত করো আল্লাহ এগুলো জানেন আবার মমিনদের প্রশংসা করা হয়েছে ওই উফুন ওই বিন্নাজরি ওয়াখাফুন আয়মান কানা শারহ মুস্তিরা মমিনরা তাদের মান্যত পূর্ণ করে মমিনরা তাদের মান্যতকে পূর্ণ করে এই হল প্রশংসা তো মান্যত তারপরে নাফাকা অর্থাৎ আল্লাহর পথে খরচ করা তারপরে মান্য যেগুলোকে আমরা মনে করি যে এগুলো হয়তো মান্যতের বিষয়টা অনেকের কাছে এরকম যে এগুলো শুধু ওই মাজারেই নিয়ে যেতে হয় দুঃখজনক হলো সত্য মুসলিম সমাজ ক্যালেমাওয়ালা কালেমা পাটকারী অথচ তাদেরকে এমন দেখা যায় যে তারা এই এবাদতগুলো আল্লাহর জন্য খাস করে না আল্লাহ তো বড় কতলার জন্য তারা নিবেদন করে না এগুলোকে বিভিন্ন গাইরুল্লার ক্ষেত্রে ব্যবহার করবে করছে এবং এগুলোকে তারা শির্ক এবং ইমান বিধ্বংসী কিছু মনে করে না অথচ আমাদের সমাজে এগুলো ব্যাপকভাবে চলছে যত মান্যত মানার ক্ষেত্র আপনি হ্যাঁ। উল্লেখ করলেন বিধায় মনে পড়ে যে আজকে মুসলিম সোসাইটির মেয়েরা তারা সন্তান সম্পদ ভিক্ষা চেতে গিয়ে বলছে আমি ছেলে কোলে হেতায় আসি দেব তোমায় জোড়া খাসি পেট ভরিয়া খাইতে একশত ফকির ওগো বাবা মানিক পীর দেখেন কত বড় ইমান দেখা যাচ্ছে যে মুসলিম যত তার বিপদ তত সে শির্ক মুখী এমন অবস্থা যে আমরা এবাদত করি না বুঝে শির্ক করি বুঝে বুঝে এবাদত করি না বুঝে আর শির্ক গুলো করি বুঝে বুঝে মসজিদে যখন ঢুকি তে দোয়া যে একটা আল্লাহর এবাদত দোয়া মানে প্রার্থনা আল্লাহ রসুল তো বলছেন আর দোয়া হুয়াল ইবাদত দোয়াটাই হলো এবাদত তো মসজিদে আমি যাচ্ছি তখন দোয়া নাই আর দোয়া কি করলাম দু একটা নামাজের ভিতরে তাও বুঝি না সুরা ফাতেহা দোয়া ভর্তি বুঝলাম না কিন্তু আমি যখন মাজারে যাচ্ছি দরবারে যাচ্ছি তালিকা করে ও চল্লিশ বছর যাবৎ নামাজ পড়তেছে ও নামাজের ভিতরে কতগুলো দোয়া করে একটাও জানে না সব তো এবাদত এবাদতের পার্টস ভর্তি এখানে আর মাজারে যাচ্ছে তখন তালিকা করে অস্ত্র বিসর্জন দিয়ে এখলাসের সাথে শির করে কিন্তু এখলাসের সাথে এবাদত করে এই হলো বাস্তব চিত্র মুসলমানদের সেখানে যে বলতেছে তালিকা এক বাবা আমাকে চাকরি দাও বাবা আমাকে রোগ মুক্তি দান করো আমার সন্তান হয় না সন্তান দাও মেয়ে হয় না মেয়ে দাও ছেলে হয় না ছেলে দাও দেখেন শির করতেছে বুঝে বুঝে আরো দেখা যায় চোখ বন্ধ করে অশ্র বিসর্জন দিয়ে এই দোয়াটা আল্লাহর কাছে হচ্ছে না যে আল্লাহ তাকে সৃষ্টি করতে পারলো সে আল্লাহ কি তার প্রয়োজন মিটাইতে ব্যর্থ অবশ্যই মেটাতে সক্ষম অবশ্যই অথচ আল্লাহ তবরকতলা কোরআনের মধ্যে ভাবে ঘোষণা দিয়েছেন তোমাদের রব বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। এবং গ্যারেন্টি যুক্ত কথা তারপরে আল্লাহ বলছেন জাহান নামে দেখেন যে ব্যক্তি আমার এবাদত করতে অহংকার পোষণ করে তাকে অপমানজনক ভাবে মানে এই যে দেখেন যারা আল্লাহর দরবারে হাত উঠাইতে পারছে না দোয়া করছে না তারা বিভিন্ন মানুষের দরবারে জিন্দা মুর্দা সব অলি দরবেশদের কাছে যে প্রার্থনা বাবা বাবা করতেছে এবং সবচেয়ে দুঃখজনক হলো এটাই আমি এই দৃশ্যগুলো দেখেছি তাই বলতেছি যে মুসলিম আজকে তৌহিদবাদী আল্লাহর বান্দা সে আল্লাহর ইবাদত করছে তখন না বুঝে আর শেরটা করছে বুঝে বুঝে সফর করে যাচ্ছে তখন জি সফর করে যাচ্ছে বাড়ি থেকে যত বিপদ যত বিপদ বড় তত ছোট মোটো বিপদ হলে ডিম টিম দিয়ে ছাড়তে চাই মাজারে নিয়ে গেল ডিম আর একটু বড় বিপদ নিয়ে গেল মুরগি আরো বড় বিপদ খাসি আরো বড় বিপদ পর্যন্ত তাও নিয়ে যাচ্ছে পর্যন্ত নিয়ে যাচ্ছে এই হলো মুসলমানদের তৌহিদের ক্ষেত্রে আসলে তৌহিদের বিষয়টা দেখলে ক্রন্দন আসে অন্য তৌহিদবাদীদের এই হলো বাস্তব চিত্র এক্ষেত্রে একটা চিত্র বলা যায় আসলে এবাদত একমাত্র আল্লাহর জন্যই হবে যে কোনো জায়গা থেকে যে কোনো স্থান থেকে সে আল্লাহকে ডাকতে পারে আল্লাহ তার ডাকে সাড়া দিবেন কিন্তু আমরা একটা এই জায়গায় মাধ্যম করে নিয়েছি মাধ্যম একজনকে করে আল্লাহর কাছে পৌঁছতে চাই এই আকিদাটা আর আবু জাহালের আকিদা দুজনের কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই বড় কথা হলো যে আমরাও নিজেদের নাম আবদুল্লাহ রাখছি জাহেলি যুগে তারা নিজেদের নাম আবদুল্লাহ ছিল আবদুল্লাহ হ্যাঁ তারাও আল্লাহ আলমিনকে ছিল তারা আল্লাহকে পাওয়ার জন্য তারা যেত মূর্তির কাছে আর আমরাও আল্লাহকে স্বীকার করি নামও আবদুল্লাহ কিন্তু আল্লাহকে পাওয়ার কাছে কোথায় যাচ্ছি বাবার কাছে যাচ্ছি কবরের কাছে যাচ্ছি তাদের মাঝে আর আমাদের মাঝে কোনো পার্থক্য নেই তবে একটা বিষয় তারা রব হিসাবে একমাত্র আল্লাহকেই মানত আপনার কথাটাই দুঃখ করে বলতে হয় যে মিস্টার তার জীবদ্দশায় একবার আজমিরে গিয়ে মুসলমানদের শিরিক করার দুর্দশা দেখে ও কথাটাই বলেছিলেন যে হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই বতু কো কবর মে হিন্দু লোকেরা এই ক্ষেত্রে হাদিসটা মনে এসে যাচ্ছে আপনার এই ঘটনার সাথে কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উন্মতের অনেক কবিলা অনেক বংশধর দল মুশ্রিকদের সাথে মিশে একাকার না হয়ে যাবে দেখেন একটা পণ্ডিত মানুষ রাজনীতিবিদ হ্যাঁ, হ্যাঁ, দেশ শাসনকারী তার কাছেই পার্থক্য অনুভব হচ্ছে না হচ্ছে না রসুলের হাদিসের ব্যাখ্যা যেন উনি করে না এটা জওহরলাল নেহরু মুসলমানরা তাদের দেবদেবীকে কবরে ঢুকিয়ে পূজা করছে আর হিন্দুরা মানে সামনে নিয়ে করছে কোনো পার্থক্য নাই হিন্দু আর মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নেই সেটাই বলছিলাম যে সেই যুগের আবুল আহাব আবু জাহালের মূর্তি পূজা আর এই যুগে কবর পূজা একজন মুসলমানের কোনো তফাত নাই বরং কোনো কোনো ক্ষেত্রে বর্তমান মুসলিমরা তাদেরকে ছাড়িয়ে গেছে কারণ তারা হাকিকি রব হিসাবে কখনো মূর্তিকে কখনো মনে করেনি মাধ্যম মনে করেছে কিন্তু আজকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন অবস্থা সৃষ্টি হচ্ছে মসজিদে কেউ যায় না সালাতে কেউ যায় না বরং যাই কোথাও অরুষে যাই মাজারে মানে কারণ ও বুঝতে পারছে যে আল্লাহর কাছে গিয়ে কিছু পাবো না মসজিদে মাদ্রাসায় দান করে কিছু পাবো না দরিদ্র ব্যক্তিকে দান করে কিছু পাবো না এটা বাকি কিন্তু নগদ যদি পেতে চায় তাহলে কবরে যেতে হবে কবরে সেতে হলে এই ক্ষেত্রে আবু জাহেল চেয়ে জঘন্য এরা একটা বাস্তব ঘটনা মনে পড়ে গেল আমি গাড়িতে ছিলাম চার পাঁচজন যুবক আমি ছাড়া ওরা ওরা বলতেছে যে আমাদের বাবার কাছে চাইলে আল্লাহর কাছে চাওয়ার চেয়েও তাড়াতাড়ি পাওয়া যায় এরকম এরকম বুঝ প্রতিষ্ঠিত হচ্ছে যুবকগুলো মুসলমান তারা বলতেছে আল্লাহর কাছে চাইলে যত তাড়াতাড়ি না পাওয়া যায় আমাদের বাবা এত পাওয়ারফুল ওর কাছে তার চেয়ে তাড়াতাড়ি পাওয়া যায় এই ধরনের কিছু মুশরেক বাবা আছে মুসলমান নামে তারাই তাদেরকে জ্ঞানটা শিখাইছে যে আমাদের উপরে যে এলেমটা আল্লাহ দিয়েছে এই এলেমটা নবী রাসুলদেরকেও দেয়নি নজুবিল্লাহ জনাব আকরামুজ্জামান সাহেবের একটা কথার পর্যায়ে একটা কথা মনে পড়ছিল তিনি এক পর্যায়ে বলছিলেন যে মানুষ মসজিদে গিয়ে অত একনিষ্ঠতার সাথে খলুসিয়াতের সাথে ইবাদত করতে পারে না যা মাজারে গিয়ে মাজারে গিয়ে যত খলুসিয়াতের সাথে একনিষ্ঠতার সাথে তার কাছে চাওয়ার বিষয়টি পেশ করতে পারছে আসলেই মানুষ আল্লাহকে চিনে না জানে না বলেই যেখানে আশ্রয় পাব মনে করে যাচ্ছে সেখানে কিভাবে কাকতি মেনতি করে বলতে হবে সেই বিষয়টাই সেখানে পেশ করছে পেশ করছে কথাটা রেশ ধরে আমি এখানেই রাখি বিরতির পরে আবার এখান থেকে শুরু করার জন্য আপনাকে অনুরোধ রাখছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির দ্বারও প্রান্তে উপস্থিত হয়েছি সুতরাং ছোট্ট একটি বিরতি সামান্য সময়ের জন্য নিচ্ছি বিরতির পর আবারও আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতা ফিরে আসবো ইনশাল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পড়ো এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য আল্লাহর পথেই রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও শিল্প অকৃতজ্ঞতা জুলুম অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আবারও আমাদের আলোচনার ধারাবাহিকতায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফালিল্লাহ হাম বিরতিকালীন সময়ে যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ অনেক ধন্যবাদ সুতরাং আসুন আর কালক্ষেপণ না করে আমরা যে আলোচনা চলছিল তার ধারাবাহিকতায় ফিরে যাই যে শেখ আব্দুল বিন ইউসুফ যে কথা আপনি বলছিলেন যে মানুষ যেখানে পাবো মনে করছে কিছু সেখানে যাচ্ছে তার যত প্রয়োজন বা যত বড় বিপদ তত তার এখলাস খলুসিয়াত একনিষ্ঠতার সাথে সেখানে চাচ্ছে জোনাব বলছিলেন যে এখলাসের সাথে শির করছে তার মানে আচ্ছা। এখলাসের সাথে শির করছে মানে তার কাছে বিপদটা যত বড় তত বিনয়ের সাথে কান্নাকাটি করে মাজারের যে কবরে শুয়ে আছে তার কাছে বলছে অথচ তার কোনো কিছু করারই ক্ষমতা নাই এটা একেবারে তার অজ্ঞতার পরিচয় এই কাজটা আল্লাহ তালার কাছে বলতে হবে মানুষের যত বড় বিপদ হবে তত বিনয়ী পাওয়ার যোগ্যতা আল্লাহ রাখেন তত কান্নাকাটি করা তত একাগ্রতা প্রকাশ করার যোগ্যতা একমাত্র আল্লাহ রাখেন মানুষ পৃথিবীতে বিপদে পড়েছে এবং এরকম পর্যায়ে তারা আল্লাহকে ডেকেছে আমরা তার একটা জাজল্য প্রমাণ দেখাই ইব্রাহিম আলাহ ইসলাম তার স্ত্রী সারাকে নিয়ে একলাকে দিয়ে যাচ্ছিলেন এলাকার লোকে যে এলাকা দিয়ে যাচ্ছিলেন সে এলাকাতে ছিল স্বৈরাচারী শাসক তারা জানতে পারলো যে ইব্রাহিমের সাথে একজন মহিলা আছে সে অতীব সুন্দরী ইব্রাহিমকে বলা হলো যে এটা সাথে কে এটা বোন যাই হোক শেষ পর্যন্ত বলা হলো যে আপনি আপনার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দেন তিনি তার কলকৌশলে রক্ষা করতে পারলেন না তিনি বললেন ঠিক আছে তুমি স্বৈরাচারী শাসকের কাছে যাও হাদিসে বোখারি মুসলিমে এভাবে এসেছে তিনি যখন স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন সারা রাজিয়াল্লাহ তালানা তখনই স্বৈরাচারী শাসক দাঁড়ালো তাকে ধরার জন্য যেমনে দাঁড়িয়েছে তেমনে বলছে থামো আগে অজু তারপর সালাত তারপর কিছু কথা তারপরে তিনি উঠে অজু করলেন দুরেকাত সলাত আদায় করলেন দুরেকাত সলাত আদায় করার পরে তিনি তার বিপদকে আল্লাহর নিকটে পেশ করে বলছেন আল্লাহ হোম্মাম হে আল্লাহ ইনকুন্ত আমান্ত বেকা অবেরা সুলেকা আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার রাসুলকে বিশ্বাস করে থাকি অমা আহসান্ত ফার্জি ইল্লাজি আর আমার স্বামী ছাড়া আমার স্থান যদি আমি কারোর জন্য বৈধ না করে থাকি এই একজন স্বৈরাচারী শাসকের সামনে নির্জনে তিনি তার ইজ্জতকে রক্ষা করছেন আল্লাহকে বলে কিভাবে দেখুন একই বলা হয় বিপদ যেমন বিনয় তেমন বিপদ যেমন আল্লাহকে ডাকা তেমন তিনি প্রথম বাক্যে বললেন যে আমি তোমাকে বিশ্বাস করি দ্বিতীয় বাক্যে বললেন যে তোমার নবী ইব্রাহিমকে আমি ইব্রাহিম নবী বলে বিশ্বাস করি এরপরে বললেন যে আমি সত্য সত্যই যদি আমার স্থানকে আমার স্বামী ছাড়া কারোর জন্য জিন্দিগিতে ব্যবহার করতে সুযোগ না দিয়ে থাকি ফলা তুষাল্লে তালায়াল কাফেরা তাহলে তুমি আমাকে নির্জনে এই কাফেরকে আমার উপরে জয় করো না এই কথা বলাও শেষ হাতে সাথে স্বৈরাচারী শাসকের অজ্ঞান হয়ে পড়াও শেষ একই বলা হয় আল্লাহর উপরে ভরসা একই বলা হয় তৌহিদে আর একই বলা হয় বিপদ মানুষের বিপদ আসতেই পারে এর চেয়ে বড় আর বিপদ কি হতে পারে এরকম বিপদে কিছু বলতে যদি হয় তাহলে আল্লাহকে বলতে হবে আল্লাহকে বলতে হবে কিছু যদি চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাইতে হবে কোরআনের একটা আয়াত মনে পড়লো সুরা তালাক আছে এই ধরনের ভুরি ভুরি আয়াত আছে সুরা আরাফ বিভিন্ন আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার পথ তার পথ বের করে দেবেন সংকট মুহূর্তে তার পথ খুলে বের করে দেবেন এবং এমনভাবে আল্লাহ তাকে রিজিক দান করবে যেটা তার জন্য কল্পনাতীত এমন ভাবে আর যে তার প্রতি ভরসা করবে এটা যে একটা এবাদত তাহলে নগদ আল্লাহ তার উপকারিতা দিচ্ছেন ফহু হাসব তিনি তার জন্য যথেষ্ট এই যে নমুনাগুলো পেশ করা হলো এরপরে কিন্তু আরেকটা কথা বলতে ইন্নাল্লাহ আল্লাহ রব্বুর আলমিন তার কাজ পূর্ণ করেই ছাড়বেন জি জি যদি আল্লাহর প্রতি এই তাওয়াক্কুল বা ভরসা যদি থাকে আমরা ওখানে স্পষ্ট দেখতে পাই যে যখনই জাকারিয়া আলাইসাল্লাম মারিয়ামের কাছে যেতেন দেখতে পেতেন অসময়ের রুজি অসময়ের ফল জি এগুলো কোথা থেকে আসলো তখন তিনি উত্তরে বলছেন তার খালু জাকারি আলাহি এটা আল্লাহ তালার পক্ষ থেকে এর আল্লাহ তালা রুজি দেন যাকে ইচ্ছে আসলে এই মারিয়াম আলাহি এই দৃষ্টান্ত পৃথিবীর জন্য একটা বিরল দৃষ্টান্ত তারপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ তবরকতলা কত বড় সুসংবাদ দিয়ে রেখেছেন ওয়ালাউ আন্না আহলাল আমানু ফাতাহনা আলাইহিম বারাকাতিন ওয়ালাকিন কাযাবু আল্লাহ আফসোসও জাহির করেছেন যদি জনপদের অধিবাসীরা আমার প্রতি ঈমান আনতো আমাকে ভয় করত ভয় করত যথাযথভাবে তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দরজাগুলো সব সব দরজা বরকতের নাম বলা হয়নি আসমানের সবই আল্লাহ খুলে দেবেন আমরা বাংলা ভাষায় বরকত শব্দ ব্যবহার করি কিন্তু অনেকেই জানি না ওর নাম অর্থটা কি কল্যাণ কল্যাণ বরকত শব্দের অর্থ হলো কল্যাণ যত ধরনের জিনিস কল্যাণজনক আমাদের জন্য সব আল্লাহ খুলে দিতে চেয়েছেন ওয়ালাকিন কাজাবু কিন্তু আল্লাহ বলছেন এরা আমাকে মিথ্যা জেনেছে এরা আমার প্রতি বিশ্বাসী হয় না এরা চলে গেছে মাজারে এরপরে আল্লাহ আবার রিজাল্ট ঘোষণা করলেন চলে গেছে দরগাহ দরবারে হুম বিমা কানু ইয়াক এক্সিবুন এক্সিবুন ফলে আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের কারণে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন যে সমস্ত কল্যাণের দরজাগুলো খুলে দেবেন এখানে বিষয় বলতে পারেন কিন্তু আল্লাহ আফসোস করেছেন আমাদের আচরণের প্রতি যে এরা আমাকে মিথ্যাবাদী যে কথা বলতে চাচ্ছিলেন এখানে একটা কথা যোগ করা যায় যে আমরা একটা কাজ হাসিল করার জন্যই কিন্তু দরগায় যাই মাজারে যাই কবরে কচ্ছপের কাছে যাই মৌলিক কাজটা কি অধিকাংশ অন্যায়কারী আশ্রয় নেয় নগদ ফায়দাটা মানে আত্মায় ধারণা করার জন্য কারণ নগদ পাওয়ার জন্য কিছুটা চেষ্টা করে আজকে মাজারে কেন যায় কোন ব্যক্তি বেশি যায় বিপদগ্রস্ত যায় তবে বেশি যায় তারা যাদের কিছু দেওয়ার মতো থাকে কোটি টাকা আত্মসাত করেছে আর এক কোটি টাকা বা এক লাখ টাকা দশ কোটি টাকা আত্মসাত করলে এক কোটি টাকা মাজারে দিয়ে সে আত্মতৃপ্তি পেতে চায় অধিকাংশ ক্ষেত্রে এমনটাই হয় কিন্তু দেখেন দুইটা জেনেটি টাকাটাও আত্মসাত করা জায়গাটাও মুশরেকের জায়গা শিরিকের জায়গা এই লোকটি দুই দিক থেকে বঞ্চিত না নিজে পবিত্র হতে পারলো যদি পাপ কাজ করার পরে আল্লাহর কাছে যদি চাইতো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে পাপ থেকে মুক্ত করতে পারতেন তার এই সমস্যা তিনি দূর করতে পারতেন অমাইয়াত্তাকিল্লা জাহাল্লাহ আল্লাহমিন আমরিহি ইসরা তার যদি সমস্যা থাকে আল্লাহ সমস্যা দূর করে দিবেন যদি আল্লাহকে ভয় করে কিন্তু কখনো তো বলা হয়নি যে মাজারে যদি যাও করে দিবেন আর ওই ব্যক্তিকে যখন কোনো ব্যক্তি যে ব্যক্তি কোনো জিনিসের কোনো জিনিসের উপরে ভরসা করে সেটা তাকে তার দিকে ঠেলে দেওয়া হয় করা হয় অর্থাৎ আল্লাহ রাব্বুল আলম তখন মুক্ত হয়ে যান আমি তার থেকে মুক্ত তার থেকে এবং তার শরীর থেকে মুক্ত আর একটা বিষয় হলো যে যতই আমরা কথা বলি আল্লাহ যেন আপনার মনে আমার মনে ইলাহিয়াতের যেন সৃষ্টি করে উলুহিয়াতের ভয় বা প্রকৃত ইলাহ হিসাবে আল্লাহকে মেনে নেওয়ার যে অবস্থা আল্লাহ যেন আমার অন্তর সৃষ্টি করে এটা এই মনে আল্লাহর কাছে প্রথমে চাইতে হবে তাহলে তাওয়াক্কুল আসবে আমার মধ্যে ভয় আসবে আমার মধ্যে চাওয়ার অনুপ্রেরণা জাগবে আমার মধ্যে তাকুয়া সৃষ্টি হবে আর যদি না হয় হবে না এই জন্যই আল্লাহ বলছেন ইয়া কানা বধু ওয়া ইয়া কানা এই কথা বলার পরে একটা কথা বলেছেন সবচেয়ে মৌলিক কথা ইহদিনা সিরত আল মুস্তাকিম যদি আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম প্রদর্শিত করুন সিরাত আল্লাদিন আমতা আলাইহিম তাদের পথে যারা যাদের প্রতি এনাম করেছেন নবী সিদ্দিক শহীদ সলেহিনগণ এরপরে আসছে গয়রুল মকদুব আলিহিম অলকদলিন তারা নয় যারা ইহুদি খ্রিস্টান যারা পথভুষ্ট হয়েছে এখানে বলার উদ্দেশ্য হলো এই যে হেদায়ত না চাওয়া পর্যন্ত কাউকে দিবে না বিপদগ্রস্ত হয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক চেষ্টা করেছেন তার চাচা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 The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ikkam braham dutya naste. Bhagwan ek hi hai, dusra nahi hai. Nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind With his thrilling words and inspirational temperament, Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. দেখুন কিশোর তারকা প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে